ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলো আমার সালাত আমার নামাজ আমার আমার জীবন আমার মরণ আমার সব কিছু শুধুমাত্র একজনের জন্য উৎসর্গ একজনের জন্যই সন্তুষ্টির জন্য তিনি কে আল্লাহ রব্বুল আলমিন এটাই কোরআন এবং হাদিসের থেকে বলা হয়েছে কোন মানুষকে সন্তুষ্ট করা কোনো ন্যাক আমলের দ্বারা সরাসরি জায়েজ নেই তবে একটা জিনিস খেয়াল রাখবেন এটাকে ডাইরেক্ট আবার সিরিকও বলা যায় না এই জন্য দেখেন একটা হাদিসে আসছে রেদাল্লাহি ফি রেদাল ওয়ালিদাইন আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টির মধ্যে নিহিত এ তো সেই হাদিস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 আর জায়েজ করলে তো তাদের নিয়তের মধ্যে আমরা ঢুকি নাই বাকি বাহ্যিক ভাবে এই জিনিসটা লেখা আমি পছন্দ করি না ঠিক হয় নাই বলি তবে এটাকে ডাইরেক্ট শিরিক বলা যাচ্ছে